উপস্থিত সালেকিনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তালিম পরিবেশন করছেন বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের কেন্দ্রীয় নাজেমে জমিয়ত আল্লামা রসুলপুরি দামাত বারকাত হুমের সুযোগ্য খলিফা আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটোরি সাহেব আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটোরি সাহেব আলহামদুলিল্লাহ যারা এখনো বাড়িতে আছি মহল্লার মসজিদে নামাজ আদায় করেছি আজকে পবিত্র জুমার দিন রহমতের দিন বরকতের দিন আমরা সবাই মাহফিলে চলে আসি এখন থেকে হোটেল দোকানপাট এগুলা বন্ধ থাকবে এক ঘন্টা যাদের পক্ষে সম্ভব সম্মুখের দিকে আসি যেখান থেকে মুর্শিদের চেহারা দেখা যায় সন্মুখের দিকে আগায় আসি তা সফের ময়দানে তরিকতের রাস্তায় চারটা গুণ যার নাই তারা ভর্তি হইতে পারবে না এই কথা বুঝে আইছে ওই চাকরির জন্য শর্ত দেয় এই আইএ পাস কি বিএ পাস এরকম একটা শর্ত দেয় না এই বয়স এই হওয়া লাগবে তো আহলে তাসহফ আল্লাহর অলিগুন বলছেন যে চারটা গুণ যার মধ্যে না আছে তারা যেন তাসহফের ময়দানে আসে না আসলেও ওরা বিফল তার মধ্যে এক নম্বরই হইল আদব বেআব মাহরুমে গাছ তাজ ফজলে রব সর্বকালে সর্বযুগে বেআব বঞ্চিত থাকবে যেসকো জোকুস মেলা হয় ও আদব সে মেলা হয় যদি কিছু কোনো নিয়ামত এই রাস্তার পায় তারা আদবের দ্বারা পায় তো আদব কেনাও যায় না বেচাও যায় না যায় তো খবরদার আমার হজরতজি আসার আগ পর্যন্ত বলতেছি তরিকতের রাস্তায় উন্নতির ধাপ আছে অবনতিরও ধাপ আছে যারা মুরিদ যারা সবক আদায় করে তাদের শূন্য লাভ আছে এক নাম্বার অধপতন হইল এই রাজ এক নাম্বার এই রাজ তাসবের ময়দানে সবক আদায় করতে যাইয়া অধপতনের ধাপ এই ধাপ অধপতন কি জন্য আসে এটা একটু পরে বলতেছি এক নম্বরে হল এর আগ যার জন্য সাধনা করতেছি মুখ ফিরানো মুখ ফিরানো তখনই একটু শুকনা শুকনা মালুম হবে দুই নম্বরে হইল তাপাসুল জুদাই তিন নম্বরে হইতেছে হেজাব পর্দা পরে যাবে তারপরে হইল সালবে মজিদ মুড়ি ধর বাদে একটা স্বাদ ইমানি নূর যা পাইছিল আমলের নূর এটা নষ্ট হয়ে যাবে সালবে কদিম মুড়ি হওয়ার সময় যে ইমানি নূর আমলি স্বাদ যেটুকু ছিল ওটুকাও নষ্ট হয়ে যাবে ছয় নম্বরে হইল তাসাল্লি এই যে সব বরবাদ হইতেছে তাও দেলের মধ্যে তার কোনো অশান্তি আসবে না শান্তি থাকবে এগুলা কপাল পোড়ার ধাপ সাত নম্বরে হইল আদাওয়াতি দুশ্মনী তখন শায়কের মুর্শিদের তরিকার আমলের সমালোচনা শুরু হবে নাওজুবিল্লাহমিনজালি এটা পরবর্তীতে এটা জানাবো বলবো ইনশা আল্লাহ কোন কোন কারণে তো আলহামদুলিল্লাহ এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে যারা আছি সম্মুখের দিকে আগায় আসি